পাখিরই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা স্রোতের কলতান পাখিরই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা স্রোতের কলতান পাখিরই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা স্রোতের কলতা সে যে আমাদের সৃষ্টিকারী সে যে আমাদের সৃষ্টিকারী সে যে আমাদের সৃষ্টিকারী আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান পাখির ওই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা স্রোতের কলতান পাখির ওই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা স্রোতের কলতা ভোর বিহানে সূর্যি মামাল নিয়ে আসে কার প্রেমে ওই আকাশ পানে চন্দ্র তারা হাসে ভোর বিহানে সূর্যি মামাল নিয়ে আসে কার প্রেমে ওই আকাশ পানে চন্দ্র তারা হাসে ভোর বিহানে সূর্যি মামাল নিয়ে আসে কালপ্রেমে ওই আকাশ পানে চন্দ্র তারা হাসে সে যে আমাদের পালনকারী সে যে আমাদের পালনকারী সে যে আমাদের পালনকারী আল্লাহু আল্লাহু আল্লাহু রহমান আল্লাহু রহমান আল্লাহু রহমান আল্লাহু রহমান পাখির ওই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা শ্রুতির কলতান পাখির ওই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা শ্রুতির কলতা কার করুণাই বেঁচে আছি ভুবন মাঝে কার দয়াতে রাত পেরিয়ে সকাল সাঝে কার করুণাই বেঁচে আছি ভুবন মাঝে কার দয়াতে রাত পেরিয়ে সকাল সাজে কার করুণায় বেঁচে আছি ভুবন মাঝে কার দয়াতে রাত পেরিয়ে সকাল সাজে সে যে আমাদের লালনকারী সে যে আমাদের লালনকারী সে যে আমাদের লালনকারী আল্লাহু আল্লাহু আল্লাহু সুবহান আল্লাহু সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান পাখির ওই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা স্রোতের কলতান পাখির ওই কণ্ঠে আমি শুনি কারে গান অবিরাম বয়ে চলা কলতান সে যে আমাদের সৃষ্টিকারী সে যে আমাদের সৃষ্টিকারী সে যে আমাদের সৃষ্টিকারী আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান পাখির ওই কণ্ঠে আমি শুনি কারে গান শিল্পী আবু নাইম শাকরের কথা ও সুরে শিল্পী জিহাদ হুসাইন ও আবু নাইম সাকরের কণ্ঠে চমৎকার একটি হামদে বাড়িতে আলা